আনাস রদিল্লাহ তালাহু রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম হতে শুনে বর্ণনা করেছেন আল্লাহ তালা জাহান্নামবাসীদের মধ্যে সবচেয়ে সহজ আজাব ভোগকারীকে জিজ্ঞেস করবেন যদি পৃথিবীর সব ধন সম্পদ তোমার হয়ে যায় তবে তুমি কি আজাবের বিনিময় তা দিয়ে দিবে সে উত্তর দিবে হ্যাঁ তখন আল্লাহ বলবেন যখন তুমি আদম সাল্লাম এর পৃষ্ঠে ছিলে তখন আমি তোমার নিকট এর থেকেও সহজ একটি জিনিস চেয়েছিলাম সেটা হলো তুমি আমার সঙ্গে কাউকে শরিক করবে না কিন্তু তুমি তা না মেনে শির করতে লাগলে